মোরা ধরের বুক চিরে আলোতে এসেছি আলোয় মোদের পা মোরা সীমার বাঁধন ছিঁড়ে অসীমে ছুটেছি পেরিয়ে আধার মোরা আধারের বুক চিরে আলোতে এসেছি আলোই মোদের প মোরা সীমার বাঁধন ছিঁড়ে অসীমে ছুটেছি পেরিয়ে আধারে রাত মোরা শহীদি কাফেলা সাথে কালিমা পতাকা হাতে হেরাত আলোর পথে ছুটেছি চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা সত্যের সংগ্রামের অব মোরা অবিচল শোয়ে যত জ্বালা যত প্রতিঘা সত্যের সংগ্রামের অব মোরা বিচল সোয়ে যত জ্বালা যত প্রতিঘা সত্যের সংগ্রামের অব মোরা অবিচল শোয়ে যত জ্বালা যত প্রতিঘা অসীমের পথচারী নয় কোন লালসা অসীমের পথচারী নয় কোন লালসা অসীমের পথচারী নয় কোন লালসা চাই শুধু কাঙ্ক্ষিত জান্নাত চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা মোরা আধারের বুক চিরে আলোতে এসেছি আলোই মোদের মোরা সীমার বাঁধন ছিঁড়ে অসীমে ছুটেছি পেরিয়ে আধার মোরা শহীদি কাপেলা সাথে কালিমা পতাকা হাতে হেরান আলোর পথে ছুটেছি চাই আল্লাহর রহমান আল্লাহ তালার রহমা চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা শহীদের কাফেলাতে সবির মোজাহিদ ভেঙে দিতে বাতিলের মাসনা শহীদের কাফেলাতে সবির মোজাহিদ ভেঙে দিতে বাতিলের মাসনা শহীদের কাফেলাতে শবীর মোজাহি ভেঙে দিতে বাতিলের মশলা মৃত্যুর মহানিশা ডরে না কো মুজাহিদ মৃত্যুর মহানিশা ডরে না কো মুজাহিদ মৃত্যুর মহানিশা ডরে না কো অশোক অসুখ ঝঞ্ঝা ঝড় অথই বিপদ চাই আল্লাহর রহমান আল্লাহ তালার রহমা চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা মোরা আধারের বুক চিরে আলোতে এসেছি আলোই মোদের মোরা সীমার বাঁধন চিরে অসীমে ছুটেছি পেরিয়ে আধারেরা মোরা শহীদি কাপেলা সাথে কালিমা পতাকা হাতে হেরাত আলোর পথে ছুটেছি চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা চাই আল্লাহর রহমা আল্লাহ তালার রহমা